प्यारे बुजुर्ग दोस्तों साथियों सुनने वालों तमाम दोस्तों को सबसे पहले हम इनामुद्दीन खान सलाम आदाब पेश करता हूँ अस्सलामु अलैकुम दोस्तों উরফুল ক্যাসেট কোম্পানি এক সারা জাগানো এমপি থ্রি ক্যাসেটস নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছে হাদিস কোরআন বেদ পুরাণ বক্তা হজরত হাফেজ কারি মৌলানা মুফতি আজাদুর রহমান সাহেব বর্তমানে হুগলি জেলার পান্ডুয়া মাদ্রাসার সুনাম ধন্য শিক্ষক ওনার নিজস্ব বাড়ি হাওড়া জেলার Munsirhat mobile number nine triple three six five double one seven two ব্যবস্থাপনায় উবায়দুর রহমান সহযোগিতায় মা আরিফুল আরবি শুনতে থাকুন উরফুল ক্যাসেট কোম্পানির কোম্পানির এক অমূল্য এমপি থ্রি ক্যাসেট হাদিস কোরআন বেদ পুরাণ তার জন্য কে ভালো মনে করেছি আল্লাহ এবং কে মেনে নেওয়া এটা ভালো মনে করেছি আমি সারা জগতের মুসলমান ও মুসলমানকে ভাই মনে করে তাদের জন্য এটা মানতে পারি আমি আমার জন্য নিরস্বরবাদ আর কে খারাপ মনে করেছি জাহান্নামকে খারাপ মনে করেছি আমি সারা জগতের মানুষকে নিজের ভাই মনে করে তাদের জন্য এটা খারাপ মনে করেছি খারাপ মনে করতেই পারি জি খারাপ মনে করতেই পারি কারণ এটা আমার ভাই ওদেরকে আমার বলা দরকার আছে তবে এটা জোর করা হবে না গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র আপনাকে জোর করা হবে না আপনি মানেন তো খুব ভালো না মানেন তো আপনাকে কোন রকম জবর নাই দোস্তি নাই আসুন সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম কলকি পুরাণ দ্বিতীয় খণ্ড ষোলক নম্বর এগারো খুলে দেখতে পারো সম্ভল মানে শান্তিনগর রসুল করিম সাল্লামের জন্মস্থানকে উল্লেখ করা হয়েছেন বেদ এবং পুরাণে বলে দেওয়া হলো সম্ভল বাংলায় মানে হলো শান্তিনগর এবারে কোরআন শরীফটা খুলুন হাফেজ সাহেব আসুন মৌলানা সাহেব আসুন তিরিশ পারা করুন সোরাতিন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বস্তুর আমি কসম খেয়ে বলছি এটা হচ্ছে পবিত্র নগর হাজা মানে এই বালাদ মানে শহর আমিন মানে হচ্ছেন শান্তিন বালাদ মানে শহর আমিন মানে শান্তিন আল বালাদিল আমিন মানে হলো শান্তির নগর কোরআনে সুরা তিনে বলা হলো আল বালাদিল আমিন আর পুরানে বলে দেয়া হলো সম্ভাল মানে বলে দেয়া হলো এর নাম হলো শান্তি নগর ওটা আরবি ভাষা এটা সংস্কৃত ভাষা ভাষা আলাদা কিতাব আলাদা একই কথা বলা হয়েছে শান্তিনগরে তিনি আসছেন কেমন যদি বলা হতো পাইক পাড়াম আমি একজন বিদেশি মানুষ বুঝতাম না জানতাম না এই জন্য ছোট্ট জায়গা এটা আমি বুঝতে পারতাম না ব্যাপক জায়গার নাম উল্লেখ করা দরকার আছেন এই জন্য আপনি আমাকে পরিচয় হিসেবে বলেছেন বাগনান ব্যাপক স্থানের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে ব্যাপক স্থানের নামটা উল্লেখ করা হচ্ছে কোন গ্রন্থম ভবিষ্য গ্রন্থ ভবিষ্য পুরাণ দ্বিতীয় নম্বর খণ্ড ষোলক নম্বর ছয় মহাদেব মরুস্থল নিবাসীনম যিনি হবেন মহাদেব মহারিষি মহারসুল তারপরে আর কোন ঋষি নাই কোন রসুল নাই তিনি যে জায়গায় আসবেন সেই জায়গাটা হচ্ছে মরুস্থল নিবাসীনম মরু মানে বালুকার আছে স্থল মানে জায়গা নিবাসী মানে বাসিন্দা বলুন সোহান আল্লাহ যারা বলুন সোহান আল্লাহ দুখানা জায়গার নাম উল্লেখ করা হলো একখানা সম্ভল শান্তিনগর আলবালা দিল আমিন কোরআন আর একখানা নাম মরুস্থল নিবাসী নাম মরুভূমির বাসিন্দা ডবল ডবল দিচ্ছি শুনুন মায়ের নাম বলাম আব্বার নাম বলাম আমাদের ছেলে মেয়েরা বলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের মায়ের নাম হচ্ছে আমিনাম কিন্তু আমিনা মানে কি আমেনা মানে হচ্ছে শান্তিদায়ক শান্তিদায়নী আমন মানে শান্তি আমিন ইসমে ফায়েল পুরুষ লিঙ্গ শান্তিদায়ক আমিনা মানে স্ত্রী স্ত্রীলিঙ্গ এবারে শুনুন ওরা ওই ধর্মগ্রন্থের ভিতরে লিখে দিয়েছেন কলকি পুরাণ দ্বিতীয় খণ্ডম ষোল নম্বর এগারোর দ্বিতীয় অংশ দেখে নিতে পারেন সোমতং বিষ্ণু যশস্ব গর্ভ মাধত্ব বৈষ্ণবম সু মানে শান্তি মতং মানে দায়নি সুমতং মানে শান্তি দায়নি সংস্কৃত ভাষায় যাকে বলা হয় সুমতং আরবিতে তাকে বলা হলো আমিনা আমরা আদিশে পড়েছি আমিনা এরা পুরাণে পড়েছে সুমতং মানে হলো শান্তি দায়নি মায়ের নাম উল্লেখ করে দেয়া হলাম আব্বার নাম বলো আব্বার নাম উল্লেখ করে দেয়া হচ্ছে আমাদের ছেলে মেয়েরা বলে আবদুল্লাম দুখানা শব্দ একখানা হলো আব আরেকটা হলো আল্লাম আবদুল্লাম আবযুক্ত আল্লাহ আবদুল্লাম এর নাম হলো আবদুল্লাম মানে আল্লাহর এবাদতকারী আল্লাহর উপাসনাকারী আল্লাহর জপ তপকারী সন্ধি যুক্ত করা হয়েছে এবারে ওরা বলছেন বিষ্ণু যশস্ব গৃহে বিষ্ণু যশস্ব গর্ভ বিষ্ণু যশস্ব ঘরে বিষ্ণু যশস্ব ঔরসেন আব্বার নাম বলে দেয়া হলো বিষ্ণু যশস্ব বিষ্ণু মানে ভগবান যশস্ব মানে জপ তপকারী তবে বলুন আমরা বলেছি আবদুল্লাহ আল্লাহর জপতপকারী আর এই মানুষটার নাম ওরা বলেছে বিষ্ণু যশস্ব মানে ভগবানের জপতপকারী তবে একই যদি বলে বেদ পুরাণ একই জলে বলে হাদিস কোরআন একই যদি কথা বলে যুক্তি পুরাণ তবে কেন হিন্দু মুসলমান ভাগাভাগি হয়ে বসে থাকে কেন বৌদ্ধ খ্রিস্টান আলাদা হয়ে যায় কেন এরা এক হতে পারে না কি ব্যাপার কেন হতে পারে না অসুবিধাটা কি তোমার আসুন আব্বার নাম হলো মায়ের নাম হলো জন্মস্থান হলো জন্ম তারিখটা শুনুন আজকে তারিখ কুড়ি দুই দু হাজার নয় শুধু যদি কুড়ি বলা হয় বুঝে আসবে না শুধু যদি দুই বলা হয় বুঝে আসবে না শুধু যদি বলা হয় দু হাজার নয় বুঝে আসবে না তিনখানা তারিখ দিয়ে আজকের তারিখ কমপ্লিট হলো কুড়ি তারিখ দু নয় সাল আর দুই মাস বেদ পুরাণ তুমি বলো বেদ পুরাণ বলছে আমিও বলবো কিন্তু বেদ পুরাণের ওপরে প্রশ্ন তুমি কেমন করে বলবেন তুমি তো এদিকে দাবি করেছো পাঁচ হাজার বছরের পুরাতন প্রাচীনতম ধর্মগ্রন্থ কেমন করে এটা বলবে তুমি নতুন হলে বলতে পারতে পাঁচ হাজার বছর আগে থেকেও কেউ তারিখ লেখেনি দু হাজার নয় দু হাজার নয় এটা আর বিশাল চোদ্দশো পনেরো বাংলা চোদ্দশো তিরিশ এটা হচ্ছে আরবি বেশি দু নয় এর আগে তো কেউ তারিখ লিখেনি তুমি কেমন করে তারিখ বলবে তখন বলছে চাঁদের তারিখ বলবো সূর্যের তারিখ বলবো তখন চাঁদও ছিল সূর্যও ছিল তাই সে বলছে চাঁদের তারিখ বলছে সূর্যের তারিখ বলছে পক্ষ মা ধবে মা সীমা দবাম খোলন কলকি পুরাণ দ্বিতীয় খণ্ড শ্লোক নম্বর পঁচিশ ওতে পরিষ্কার ভাষায় লেখা আছে দা দেশাং দা মানে দুই দশ মানে দশ দুই আর দশ মিলে হয় বারো একই মাসে দুটো বারো আসেন শুধুই বারো বললে হবে না একে চন্দ্র দুয়ে পক্ষ একটা চাঁদ দুটো পক্ষ হয়ে যায় এই জন্য প্রথম পনেরো তারিখে একটা বারো আসবেন ষোলো তারিখে ষোলো লেখা হবে না আবার এক লেখা হবে প্রথম পক্ষের নাম শুক্ল পক্ষম শুক্ল মানে সাদাম আলম চাঁদের আলো পাওয়া যায় মগরেবের পরে সন্ধ্যার পরে অন্য একে বলা হয় শুক্ল পক্ষম দ্বিতীয় পনেরো তারিখে চাঁদের আলো পাওয়া যায় না এই জন্য একে বলা হয় কৃষ্ণপক্ষ কৃষ্ণ মানে কালো কৃষ্ণ মানে অন্ধকার আধার একে চন্দ্র দুয়ে পক্ষ দ্বিতীয় পক্ষে আবার একটা বারো আসবেন সেই চব্বিশ তারিখ তারিখটাকে আবার বারো বলা হবেন এই জন্য পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো দাদাসাং বারো তারিখ শুক্ল পক্ষসম শুক্ল পক্ষের প্রথম বারো প্রথম বারোর ওই প্রথম পক্ষের যে বারোটা এই বারোতে তিনি আসছেন একখানা তারিখ বলে হলো একখানা ঋতু বলে দেয়া হলো একখানা এবারে পক্ষ বলে দেয়া হচ্ছে আর একখানা মাস বলে দেয়া হচ্ছে একটা তারিখ বলা হলো আর একটা পক্ষ বলা হলো এবার ঋতু আর মাস এটা চাঁদের তারিখ হলো তারপরে তারপরে বলা হবে সূর্যের তারিখ ছয় ঋতু বারোখানা মাস এক একটা ঋতুর জন্য দুখানা করে মাস শীতকাল বললে বলতে হবে শীতকালের প্রথম মাস না দ্বিতীয় মাস গ্রীষ্মকাল বললে বলতে হবে গ্রীষ্মকালের প্রথম মাস না দ্বিতীয় মাস প্রথমের জন্য আরবি শব্দ হল আউয়াল দ্বিতীয়র জন্য আরবি শব্দ হল সানি আউয়াল আর সানি এবারে শুনুন এক একটা ঋতু করে নেওয়া হচ্ছে আর দুটো করে মাস উল্লেখ করে দেয়া হচ্ছে রবিউল আউয়াল রবিউল সানি জুমাদাল আউয়াল জুমাদাল সানি মানে একখানা করে ঋতু দুখানা করে মাস উল্লেখ করে দেয়া হয়েছে এরাও এই কথাটাই বলছে আরবিতে বলা হয় বারোই রবিউল আউয়াল রবি মানে বসন্তকাল আউয়াল মানে প্রথম বসন্তকালের প্রথম মাস এরাও ওই কথাটাই বলছেন দ্বাদশং দ্বাদশ তারিখ শুক্লপক্ষ সাদা পক্ষ কালো পক্ষে তিনি আসছেন না এরপরে বলে করে দেয়া হলো মাধবে মাসি মাধব আরবিতে বলা হয়েছে রবি উলাওয়াল সংস্কৃত ভাষায় বলে দেয়া হলো মাধবে মাসি মাধবম বাংলায় বলা হয় বসন্তকালের প্রথম মাস বলুন না সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ চারখানা তারিখ উল্লেখ করে দেয়া হয়েছে তিনি শুক্ল পক্ষে আসছেন কৃষ্ণ পক্ষে আসছেন না কৃষ্ণ মানে কি বলেছিলাম জি কালো অন্ধকার আমার এক ভাই বলে মৌলানা সাহেব আল্লাহর কাছে যে দাঁড়ান আল্লাহকে দেখতে পান আমি বললাম না দেখতে পাই না উনি বলছেন বলে আমি কিন্তু দেখতে পাই হ্যাঁ, কি দেখতে পাও বলে চোখ বন্ধ করলে কৃষ্ণ দেখি আমি বললাম চোখ বন্ধ করলে যে কৃষ্ণ দেখো এটা তো তোমার কিছু ক্যাবরাজি নয় এ তো হচ্ছে আল্লাহর ব্যবস্থাপনা চোখ বন্ধ করলে অন্ধকার দেখো অন্ধকার মানেই কৃষ্ণ কৃষ্ণ মানেই হচ্ছে কালো চোখ বন্ধ করলে কৃষ্ণ দেখি মানে অন্ধকার আর কালো দেখো এতে তোমার কিসের বড়াই তোমার কিছু বড়াই নয় এ তো আল্লাহর ব্যবস্থাপনা বলে তবে ধরে ফেলেছ মানে শুধুই ধরা নয় আমাদের আল্লাহ এবং রসুলকে যে গোপন করে রেখেছ এটাও কিন্তু বলে দেব বলে সে কি বলে হ্যাঁ তবে শোনো তাকে বেদ পুরাণ পড়তে বললাম আর বেদ পুরাণে আল্লাহ হজরত মোহাম্মদ লেখা সুশান্ত ভট্টাচার্যের পড়তে বললাম কিছুদিন পরে বলতে তবে সব আমাদেরকে গুলিয়ে রাখা হয়েছে আমি যে শুধু গুলিয়ে নয় ভুলিয়েও রাখা হয়েছে গুলিয়ে ভুলিয়ে মানুষকে জানতে দেয়া হয়নি আর বুঝতে দেয়া হলো না তাদেরকে জানতে দেয়া হলো না বুঝতে দেয়া হলো না আর মানুষকে বুঝতে দিল না এক জায়গায় গেলাম নামাজের অক্ত হয়ে হয়ে গেল সেখানে নামাজ পড়লাম ভেতরে একটা মন্দির ছিল সেখান থেকে একজন পুরোহিত মশাই বেরিয়ে এলেন তিনি বললেন নামাজ পড়লেন মনে হয় আমি বললাম হ্যাঁ নামাজ পড়লাম সম্বাদানো ঘাট ছিল অজু করে নামাজ পড়লাম তাই উনি বলছেন আমি এই মন্দিরের পুরোহিত আমি বললাম আপনি যখন মন্দিরের পুরোহিত তা আমার কিছু শ্লোক মুখস্থ আছে শুনবেন উনি বললেন আপনি আমি হ্যাঁ আমি শুনুন তবে বলে আমি কিছুটা শোনালাম শোনানোর পরেতে উনি তখন আমার পায়ের দিকে আর মাথার দিকে বারবার চেয়ে চেয়ে বলছে মায়ের আমারও অতটা মুখস্থ নেই আমি তখন বললাম এতটা যখন মুখস্থ নেই তখন মন্দির কেমন করে চালান উনি বললেন অং হং কং করেই চালাই জি এমনি চালাই উনি আমাকে মন্ত্র আরো দুখানা জিজ্ঞাসা করলেন আমি বলে দিলাম উনি তখন বললেন আমার কিন্তু জানা নেই বলেই এমনি চালাচ্ছি জি এমনি আমনি চালাচ্ছে কতজনকে যে জানতে দেয়া হলো না কতজনকে বুঝতে দেয়া হলো না নানান ভাবে গন্ডগোল করে জানতে দেয়া হলো না বুঝিয়ে দেয়া হলো না আসুন তাদেরকে জানিয়ে দেয়া হবে বুঝতে দেয়া হবে রসুল্লাহর নামখানা শুনুন তবে রসুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে কোথায় ভবিষ্য পুরাণ তারা লিখছেন মোহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত মোহাম্মদ নামটাই উল্লেখ করে দেয়া হলাম ভবিষ্য পুরাণে পরিষ্কার ভাষায় পঞ্চম নম্বর শ্লোকে লিখে দেয়া হয়েছেন বলে দেয়া হয়েছেন মোহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত মানে কি মানে হলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি হলেন শেষ নবী কোরআন শরীফটা খুলুন বাইশ পারাম ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি হলেন আল্লাহর রসুল এবং তিনি হলেন শেষ নবী খাতাম মানে শেষ নবী মানে নবী দিগের বাইশ পাড়ায় লেখা আছে কলকি পুরাণের ভবিষ্য পুরাণের প্রথম খণ্ডে পাঁচ নম্বর ষোলোকে পরিষ্কার ভাষায় লিখে দেয়া হল মোহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত মোহাম্মদ সাল্লাই সাল্লাম শেষ তারপরে আর কোন নবী নাই কোন ঋষি নাই তিনি হলেন শেষ তিনি একা আসবেন না সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে আবুর ভূত দেখা গিয়েছে রসুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবি ছিলেন বলুন সোবান আল্লাহ তবে বলুন যেটা বেদ পুরাণ বলেন সেটাই যদি হাদিস কোরআন বলে হিন্দু মুসলমান কেন ভাগাভাগি দলাদলি করো এক জায়গায় কেন আসতে পারো না এক আল্লাহ এবং রসুলকে কেন মানতে পারো না আসুন তার আল্লাহ রসুলের নাম দেওয়া হয়েছে এবার নামের ব্যাখ্যাখানা পর্যন্ত করে দেওয়া হচ্ছে অথর্ববেদ খুলুন শ্লোক নম্বর এক খণ্ড নম্বর এক পরিষ্কার ভাষায় লেখা আছেন ইদ জনা উপস্যত হে জঙ্গলের মানুষ ভালো করে শোনো নরসাংস স্তবিষ্যতে ভবিষ্যতে নরসাংস আসছেন নর মানে পুরুষ সাংস মানে প্রশংসিত মোহাম্মদ মানেই হলেও প্রশংসিত পুরুষ হামদ মানে প্রশংসা মোহাম্মদ এটা ইসমে মফউলের সিগাম আরবি যারা জানে তারা বুঝবেন এটা ইসমে মফলের সিগাম এর মানে হলো যার প্রশংসা করা হয়েছে এর মানে হলো প্রশংসিত পুরুষ আর সংস্কৃত ভাষায় বলা হলো নরসাংস মানে প্রশংসিত পুরুষ বলুন আমার কোরআনে মোহাম্মদুর রসুল্লাহ লেখা আছে ছাব্বিশ পারা আমার কোরআনে লেখা আছে ওমা মোহাম্মদুন ইল্লা রসুল চার পারা বলুন এটা যদি আমার কোরআনে লেখা থাকে আমি যদি কারোর ওপরে জোর করে ঠুকে দিই তবে এটা জবরদস্তি হবে লাইক রাগাফিদ্দিন ধর্মে জবরদস্তি নাই নাই হিন্দু ভাই আপনিও খুলে দেখুন বেদ পুরাণ খানা আপনার বেদ পুরাণে কলমা খানা পরিষ্কার মাসায় লিখে দেয়া হয়েছে মেনে নাও গ্রহণ করে নাও তাকে মেনে নাও বলুন সোহান আল্লাহ একই কথা লেখা আছে কোথায় অল্ল উপনিষদ শ্লোক নম্বর তিন অথর্ব বেদীয় উপনিষদ শ্লোক নম্বর নয় এগুলো খুলে দেখুন অথর্ব উপনিষদ শ্লোক নম্বর নয় অন্য উপনিষদ শ্লোক নম্বর তিন এতে পরিষ্কার ভাষায় লেখা আছেন আল্লাহর রসুল মোহাম্মদ কংবরস আল্লাহ আল্লাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গ্রহণ করে নাও বরণ করে নাও মেনে নাও তবে আমার কোরআন বলেছিল ওমা মোহাম্মদ ইল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেটা বলে আমার কোরআন সেটা তো আপনার পুরাণ বলে দিয়ে গিয়েছে এরপরে মানতে কোথায় অসুবিধা বাধা কোথায় কি অসুবিধা কেন মানবেন না বলুন কি অসুবিধাটা কি সেটা দূর করার চেষ্টা করব আসুন রসুল্লাহর আরো অপমান দেয়া হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কজন খলিফা খলিফা কজন চারজন খলিফা রসুল্লাহর চারিয়ার নাম তাহার সোনম আবু বকর অমর ওসমান আলী চারি জনম রসুল্লাহর চারজন খলিফাম নাদের নাম খানা শুনে নাও আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ তালানহম বেদ পুরাণ তুমি কি বলতে চাও বেদ পুরাণ ওই একই কথাটা বলছেন চতুর্ভি ভাতিভি দেঙ্গ কারিস্বামী কলিক্ষয়ম কোথায় লেখা আছেন কলকি পুরাণে লেখা আছেন ষোলক নম্বর ষোলক নম্বরটা দেখে নিতে পারেন সেখানে পাঁচ নম্বর ষোলকে লিখে দেয়া হয়েছে চতুর মানে চার ভ্রাতি মানে খলিপাম চারজন তার খলিফা হবেন দেবং মানে ঋষি দেবং মানে রসুল কারে স্বামী মানে যিনি হলেন শেষ রসুল কলি মানে যুগ অক্ষম মানে শেষ শেষ যুগের শেষ ঋষির চারজন খলিফা হবে এটা পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেয়া হয়েছে তবে যেটা আমরা আমাদের হাদিসের দ্বারাই পেয়েছি কোরআনের দ্বারাই পেয়েছি বেদ পুরাণে ওই একই কথা উল্লেখ করা হয়েছে আর একটা প্রমাণ রসুল্লাহ সাল্লাম যখন জেহাদ করছেন সর্বপ্রথম জেহাদ সংগঠিত হলাম বদর প্রান্তে সাহাবারা ছিলেন তিনশো তেরম ওদিকে ছিলে হাজারম তিনশো তেরো জনের কাছে অস্ত্র নেই নিরস্ত্রম হাজারো লোকের কাছে ছিল সশস্ত্রম তিনশো তেরো জন শতই রমজান লেগেছেন সতেরোই রমজান ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বাঁধা এই রকম অবস্থায় ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হচ্ছে নগণ্য মুষ্টিমেয় মানুষকে নিয়ে হারাটাই হচ্ছে সম্ভব কিন্তু আল্লাহ তালা সাহায্য করছেন চারপাড়ায় লেখা আছেন মৌলানা সাহেব হাফেজ সাহেব বসা আছেন জিজ্ঞাসা করুন ولقد نصركم الله ببدر وأنتم أذلة আল্লাহ তাআলা সাহায্য করছিলেন বদর প্রান্তে তখন ইসলামের প্রথম যুদ্ধ তোমরা ছিলেন অগণ্য ওদের সঙ্গে তোমরা পারতে না আমি আল্লাহ তাআলা মদত করলাম আইয়ুমিদ্দাকুম ربكم بسلاسة آلاف من الملائكة منزلين মদত করছিলেন তোমাদের قبوم আকাশ থেকে নামিয়ে তিন হাজার ফেরেস্তা দিয়ে বলুন এবারে বেদ পুরাণকে জিজ্ঞাসা করুন কলকি পুরাণটা খুলে দেখুন দ্বিতীয় নম্বর খণ্ড ষোলক নম্বর ষোলক নম্বর সাত সাত নম্বর শ্লোকে লেখা আছে জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতাম যুদ্ধকালীন পরিস্থিতি বলে দেয়া হলো তার কাছে যখন তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেস্তা নামিয়ে দেয়া হবে শ্লোক নম্বর বলেছি খণ্ড নম্বর বলেছি কোরআন বলেছি পুরাণও বলেছি এবারে আয়াত বলে দিয়েছি এবারে আমি শব্দগুলো মিলিয়ে দিই ছোট করে কেটে কেটে বলে দিই লোকাত অর্থ মানে ডিকশনারি বলে দিচ্ছি ওয়ার্ড বলে দিচ্ছি শব্দ বলে দিচ্ছি শুনুন কোরআন শরীফে বলা হলো বেবাদার বদর প্রান্তে পুরাণে বলা হলো ভুবং ভৌ ভূপৃষ্ঠে কোরআন শরীফে বলা হলো বেবাদার মানে বদর প্রান্তে পুরাণের ভিতরে বলে দেয়া হলো জাত যুবং যুদ্ধ ক্ষেত্রে শুনুন এবারে কোরআন শরীফে বলা হচ্ছেন সহস কোরআন শরীফে বলা হচ্ছে আলাপ আলাপ মানে কি মানে হাজার পুরাণে বলা হচ্ছে সহস্র সহস্র মানে হাজার কোরআনে বলা হয়েছে মালাইকা মালাইকা মানে ফেরেস্তা পুরাণে বলা হলো দেবা মানে ফেরেস্তা কোরআন শরীফে বলা হলো মনজালিন নামিয়ে দেওয়া হচ্ছিল পুরাণে বলা হচ্ছে অবতরণে অবতরণ মানে নামিয়ে দেয়া হচ্ছিল শব্দখানাও মিলে দিতে পারেন শব্দ মেলান শ্লোক মেলান আয়াত মেলান সংস্কৃত আর আরবি মেলান হিন্দু এবং মুসলমানকে মেলানো যাচ্ছে না এইখানে অসুবিধা সব মেলানো যাবে এইখানে অসুবিধা আছে মেলানো যাবে না গোড়ামি ঠিক থাকবে যাই হোক কাউকে জোর করা হবে না বলেছেন সুতরাং শুধু কেবলমাত্র বুঝিয়ে দেয়া হবেন শুনুন তবে তবে তার নাম দেয়া হলো তার নামের মানে দেয়া হলো আব্বার নাম দেয়া হলো আব্বার মানে নাম দেয়া হলো মায়ের নাম দেয়া হলো জন্ম তারিখ দেয়া হয়েছে জন্মতিথি দেয়া হলো জন্মস্থান দেয়া হলো সব দেওয়ার পরে এতেও যদি তুমি বুঝতে না পারো তবে এক কাজ করো ভেতরের অংশটা দেখে নিতে পারো কাটা না গোটা অসুবিধা আছে নাকি জি এ কথা বললে আপনাদের অসুবিধা আছে নাকি অসুবিধা নেই শুনুন তাদের রাসুল করিম সাল্লাম বললেন আল খিতানু খাতনা করান ইসলামিক বিধান আমি অনুবাদ করি ইসলামিক বিধান আমি অনুবাদ করি না আমি বলি কি শুনুন আল খিতানু মিনাল ফিতরা খাতনা কটা এটা পুরুষের জন্য মানবিক বিধান মানুষকে করতেই হবে তা না হলে অসুবিধা আছে আছে কি শুনুন অসুবিধা এটা যদি হাদিস বলেন আর যদি মেনে নিতে অসুবিধা হয় তবে আমি বলবো আরেকখানা কথা আরেকখানা আপনাদেরকে শোনাচ্ছি ভবিষ্য পুরাণ খোলন কলকি পুরাণটা এবার ছাড়লাম ভগবতী পুরাণটাকে আমি ছেড়ে দিয়েছি পদ্ম পুরাণ এবার ছাড়ছি এবারে বলছি ভবিষ্য পুরাণ শ্লোক নম্বর খণ্ড নম্বর দুই শ্লোক নম্বর কুড়ি স্কন্দ নম্বর বারো খুলে দেখতে পারো নিপলিঙ্গ ছেদ্য দস্যুষ্কটিস্ব নিহনস্পতি নি মানে ওয়ালা উপ মানে আগা সামনে ডগা লিঙ্গ মানে লিঙ্গ লিঙ্গের মানে আর করছি না নিজে বুঝে নিন লিঙ্গের মানে করা যাবে না পবিত্র মজলিস ছেদ্য মানে কাটা এবারে পুরো তরজমা করুন নিপলিঙ্গ ছেদ্য লিঙ্গের অগ্রভাগ যার কাটা থাকবেন তাকেই বলবে গিরি জানাতাম নমস্তে নমস্তান হে জগৎ গুরু তোমাকে জানাই সালাম কথা বুঝতে পারছেন না পারেননি হাদিসে ওটাই বলা হয়েছে আল খেতান মিনাল ভিতরম খাতনা করা হচ্ছে মৌলানা ব্যাখ্যা করেছেন ইসলামিক বিধান আমি ব্যাখ্যা করছি মানুষের জন্য পুরুষের জন্য মানবিক বিধান ওরা বলেছে নিপলিঙ্গ ছেদ্য দস্যুষ্কটির শনি বনস্পতি যিনি দস্যু দমন করান বহু পথ জানেন তার লিঙ্গের অগ্রভাগ কাটা থাকবে যদি তুমি বুঝতে না পারো তবে আমি বলি এড়ে না বক না ল্যাস তুলে দেখ না এত নাম দিলাম আব্বার নাম দিলাম মায়ের নাম দিলাম জন্ম তারিখ দিয়েছি জন্মতিথি দিয়েছি অত যদি না বুঝতে পারো তবে খুলে দেখে নিতে পারো কাটা না গোটা এরপরে তুমি জানাবে গিরিস্তান নমস্তে নমস্তান বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা আসছে কলকাতা এসে ঘোষণা দিয়ে যাচ্ছে এইডস রোগকে ঠেকানো গেল নাম এই জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে বলে কি কাজ করতে বলছেন বলে কোটি কোটি টাকা দিয়ে acquired immunodeficiency syndromes virus H IV human immunodeficiency virus পজিটিভকে রোকা যায়নি বলো ফলত আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যদি খাতনা করা হয় মুসলমানি যদি দেয়া হয় তবে এই রোগটা হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কম বলুন সুবহান আল্লাহ জরাসরে বলি সুবহান আল্লাহ তবে আমি বলতে পারি আজকের স্বাস্থ্য বৈজ্ঞানিকগণ রোগের ঠালায় পড়ে আর এরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আজকে তারা বলতে পারে যে খাতনা করা আবশ্যক করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন চোদ্দ শত বছর আগে তিনি বলে দিয়ে গেছেন খাতনা করতেই হবে মুসলমান না করে আসছে আজকে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমাদের এক হিন্দু ভাই মুসলমান ভাইকে দেখে রাগাই চাচা খেপা রাগা কাটা নে মুসলমান আগা কাটা বলে খেপাই কাকে বলেন আগা কাটা আপনি দেখুন আপনার বেদ আর পুরাণটা সেখানে লেখা আছে ছেদ্য লিঙ্গের অগ্রভাগ যার কাটা থাকবে তিনি জানেন দস্যু দমন করার বহু পথ তাকে জানাবে সহস্র সানাম তাকে জানাবে প্রণাম তাকে মারার জন্য বলে দেওয়া হয়েছে আপনার পুরাণটা আপনি খুলে দেখুন কাকে বলছেন নেড়ে মুসলমান কাকে বলছেন আগা কাটা কাকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাকে আপনাকে জিজ্ঞাসা করুন হু করে আপনার ফতোয়া দিয়েছেন আপনাদের নামও হু আপনারা হু হু করে ফতোয়া দিয়েছেন কাটার জন্য আপনারা বলেছেন সেই আফ্রিকা থেকে শুরু করে কলকাতার শহর পর্যন্ত এসে জানিয়ে দিয়েছেন কেন আপনারা জানিয়েছেন তারা বলেছেন এটা কোনো এটা কোনো আমরা ধর্মীয় সুরসিরির কথা আমরা না জেনেই বলছি শুনুন বলছি সত্যের খাতিরে যদি না করা হয় তো আগামীতে আরো পঞ্চ পঞ্চাশ কোটি মানুষ এডস আক্রান্ত হবে তার জন্য আপনারা তৈরি থাকুন আর যদি হয়ে যায় তবে পঞ্চাশ শতাংশ কমে যাবে কোনটা চান সেটা বলুন বলে তবে একটা বিল পাস করতে হবে নেত্রীদেরকে নিয়ে নেতাদেরকে নিয়ে একটা বিল পাস করতে হবে কারণ এতে এর ভিতরে রয়েছে ধর্মীয় সুরসুরি আফ্রিকার বড় বড় নেতারা তখন বলছেন কবে বিল পাস করা হবে ততদিনে যদি আমি বিল পাস হয়ে যায় বিল ক্লিন্টন চিৎ ক্লিন ক্লিন্টন যদি হয়ে যায় যদি ডব্লু বোস যদি ফুস হয়ে যায় যদি আমি ক্লিয়ারের মামলা ক্লিয়ার হয়ে যায় তবে কবে হবেটা কি বেলিয়ারের মামলা যদি ক্লিয়ার হয়ে যায় এই জন্য তারাই বড় বড় নেতারা তারা হাসপাতালে নিজেদের লিঙ্গল ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমারটা আগে কাটো আমারটা আগে কাটো বন্ধু আপনি কাকে বলছেন খেপা কাকে বলছেন আগা কাটা ওই সমস্ত বৈজ্ঞানিককে আগে জানান তবে যেটা বলেছে বেদ কোরআন সেটাই বলেছে হাদিস কোরআন সেটাই বলেছে আল্লাহ এবং রসুল সেটাই বলছে বর্তমান যুগের ইতিহাস বর্তমান যুগের বৈজ্ঞানিক মানতেই হয় তা না হলে নানা রকম রোগ হতে পারে শুধুই এডস নয় শুধুই এইচ আইভি নয় তার সঙ্গে আছে ডিজিজ তার সঙ্গে আছে ভিডি তার সঙ্গে আছে গনোরিয়া তার সঙ্গে আছে সিফিলিস তার সঙ্গে আছে আরো নানা রকম যৌন রোগ হতেই পারে এমনকি আর একটা রোগ দেখা দিয়েছে বাচ্চাদের হয় আবার বাচ্চাদের আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দেয় সেটা হলো কি বাচ্চা শুয়ে আছে হঠাৎ করে কে তার খাতনা করে দিয়ে চলে গিয়েছেন মুসলমানদের মধ্যে এটা সীমিত ছিল আমরা বলতাম গায়েবী সুন্নত কিন্তু এখন আর মুসলমানদের মধ্যে সীমিত নাই আমরা দেখতে পাচ্ছি ও মুসলমান পড়াতেও হয়েছে কেবল মাত্র হিন্দু সেখানেই বসবাস কোন মুসলমানদের আনাগোনা জানাচিনা নয় যা আসা কিছুই নেই সেইখানে একটা মুসুরির ভেতরে শুয়ে আছে বাচ্চা মশা ঢুকতে পারে না ওইখানে ফেরেস্তা ঢুকে গিয়েছে ঢুকে গিয়ে তার খাতনা করে দিয়েছে বলুন সুবহান আল্লাহ এখন আর এটা মুসলমানদের মধ্যে সীমিতি নেই ও মুসলমানদের মধ্যেও এটা পাওয়া যাচ্ছে তাদের মধ্যেও খাতনা হচ্ছে অটোমেটিক হয়েছে ছেলেটা বেরোয় তখন জিজ্ঞাসা করে কি অন্য ছেলেরা বলে তুই হিন্দু না মুসলমান মনটা তার খারাপ হয় খেলার সাথে বলে নেড়ে খেলার সাথে বলে মুচুয়ান খেলার সাথে বলে গরু খাগা ইত্যাদি যখন তাকে টন টিটকিরি বলে উপহাস করে বিদ্রুপ করে কাঁদতে কাঁদতে যাই বাড়ি ফিরেন মাকে গিয়ে বলে মা একই হলো কে কাটলো কিন্তু এখন আমার খেলার সাথে আমাকে বিদ্রুপ করে পড়ার সাথে আমাকে খেপাই আমি কি পড়তে যাব না আমি কি খেলতে যাব না চুপ কর তোর বাপি আসুক সমস্যার সমাধান করা হবে বাপি আসলো বাপিকে বলা হলো বাপি বলল ঠিক আছে তারকেশ্বরে আমি যাচ্ছি তার ফতুয়া নেবার জন্য তারকেশ্বরে যাচ্ছে ফতুয়া জানার জন্য পথি মধ্যে আমার সঙ্গে দেখা হয়ে গেল আমাকে জিজ্ঞাসা করছে মৌলানা সাহেব আপনাদের যেটা হয় সেটা আমাদেরও হচ্ছে আমি বললাম কি বলছেন আমি কিছু বুঝতে পারলাম না আপনাদের যেটা হয় সেটা আমাদের হচ্ছে বললে ওই যে আপনাদের খাতনা নাকি বলছে হ্যাঁ বলুন কি বলতে চাইছেন বলে আপনাদেরও হয় যে ছেলে শুয়েছিল অটোমেটিককে খাতনা করে দিয়েছে আমাদেরও হয়েছে এখানে একটা ছোট্ট মশলা বলতে ইচ্ছা লাগলো সেদিনই এসেছিল একটা চিঠি যদি অটোমেটিক খাতনা হয়ে যায় তাকে খাতনা দিতে হবে কিনা জানা দরকার আছে না নেই আছে দরকার যদি লিঙ্গ মুন্ড পরিষ্কার প্রকাশ পেয়ে যায় বলতে হবে কোন মহারাজ মশাইয়ের এ উত্তর নাই কোন বিজ্ঞান এ প্রশ্নের উত্তর দিতে পারবে না বলুন সুহান আল্লাহ যারা বলুন সুহান আল্লাহ বন্ধু আমার দোস্ত আমার আল্লাহর নাম আল্লাহ রসুলের নাম নিতে আপনার অসুবিধাটা কি আমার আল্লাহর নামখানা পরিষ্কার ভাষায় লিখে দেয়া হয়েছে হোতার মিন্দ হোতার মিন্দ মহারাজ অল্লাহ জ্যেষ্ঠং অল্লাহ ষষ্ঠং অল্লাহ পরমং অল্লাহ পূর্ণং ব্রহ্মণং অল্লাহ আল্লাম আদল্লাং বুকেমং নির্কাত কম জন্ম বৈকুণ্ঠ পরপজপীনাম মোহাম্মদম গিরিজানতম নমস্তে নমস্তে আমার মজ্জেন বলছেন আজান প্রতিযোগিতা হলো মহান অনেক ছেলেরা আসলেও তারা এসে ছাত্র ছাত্রীরা আজান দিল আমি বলছি তারা বলছিলেন কি আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হলো আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা সর্বমহান বেশ এবারে আপনার ওই পুরাণখানা খুলে দেখুন ওইখানেই লেখা আছে আল্লাহ মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বমহান আমার মহাজ্জিন বলেন أشهد أن لا إله إلا الله আল্লাহ ব্যতীত কোন উমস্য কোন নমস্য অপূজ্য কোন আরাধ্য নাই এই কথার আমি সাক্ষী দিলাম এবারে আপনার ওই কথাটাই বেদুরান এনেছে এখানে বলে দেয়া সকলে এসে বিচার করুন বলুন তবে কলমাখানা পড়ুন কলমা সকলেই পড়ুন মোহাম্মদুর আল্লাহর নাম আছেন আল্লাহ রসুলের নাম আছেন বেদ পুরাণেও আছে খাতনার কথা আমি বলেছি রোগের কথাও বলেছি বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলেছি এর আর একটা খাতনা সম্পর্কে আর একটা কথা বলবো আর একটা কথা আপনাদেরকে জানাবো দুঃখ যদি না করেন তবে বলবো দুঃখ করবেন না তো সত্যের খাতিরে ছোট ছেলে বলছে দুঃখ করব না বড়রা বলছে তোদেরকে তোরাই বল যা বলার জি বন্ধ আমার দোস্ত আমার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কপালে কোন রকম তিলক নেই কাঁধেতে কোন রকম পইতে নেই শহরে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান বলুন কি দ্বারাই বিচার হবে কিসের দ্বারাই বিচার করবেন আজকের মনমোহন সিং তিনি বলছেন মুসলমানদের জন্য দাড়ি রাখা আবশ্যক নয় শুনেছেন না শোনেননি জি শুনেছেন মনমোহন সিং তিনি বলছেন মুসলমানদের জন্য কোন রকম দাড়ি রাখা আবশ্যক নয় জমিতে ওলামাহীন তার নামে কেস করে দিয়েছেন জবাব চাই কোথা থেকে আপনি বলেছেন এটা কোরআন হাদিস দ্বারাই প্রমাণিতম যে দাড়ি রাখা ওয়াজিব এটা আমাদের কোরআন এবং হাদিসের দ্বারাই আপনার কোন ধর্ম আপনি দেখাতে মনমোহন সিং বলুন আর মাথা কপি এটার কোন ধর্মেতে লেখা আছে লেখা নেই তা সত্ত্বেও আবশ্যক নাই মুসলমান এটা ধর্মীয় শব্দ ও মনমোহন সিং শুনুন এটা যখন ধর্মীয় শব্দ তবে ধর্ম থেকে একটুখানি আপনার কাছে প্রমাণ চাই বলুন আপনি বলুন যখন শহরে চলে গিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন কোন যখন ধর্মীয় পোশাক নাই তখন অবস্থাখানা কি হবেন মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে কোনো অবস্থা নাই মাথায় যদি তিলক থাকেন কপালে যদি তিলক থাকে কাঁধে যদি পইতে থাকে কোনো অসুবিধা নেই কিন্তু কোন ধর্মের কোন চিহ্ন যখন নাই এরপরে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছেন তারপরে যখন এবারে মুসলমানরা বলছে আমরা কবর দেব হিন্দুরা বলছে আমরা এটাকে আমরা গির্জায় কি বলে এতে নিয়ে যাব চিতাই নিয়ে যাব আমরা পড়াব তখন এবারে হিন্দু হিন্দু মুসলমানের উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছেন এবারে যখন উত্তেজনা সৃষ্টি হয়ে গেল তখন পুলিশ এলে পুলিশ এসে বলছে বাচ্চারা তোরা একটু সরে যান আমরা চেকিং করব বাচ্চা তোরা একটু সরে যা প্যান্ট খুলে চেকিং করা হচ্ছে কাটা না গোটা কাটা হলে মুসলমানরা নিয়ে যাও পুঁতে দাও গোটা হলে হিন্দুরা নিয়ে যাও তোমরা নিয়ে গিয়ে চিতায় জ্বালিয়ে দাও ও মুসলমান ও হিন্দু বলন ধর্মীয় পোশাক যদি না রাখা হয় তবে কিন্তু এই রকম উত্তেজনা সৃষ্টি হয়ে যায় এরপরেতে হিন্দুর লাশ আবার মুসলমানের ঘাড়ে পৌঁছে যাবে আবার মুসলমানের লাশ হিন্দুর ঘাড়ে পৌঁছে যাবে নানা রকম অসুবিধা আবার আমার পুলিশও আসবে আবার তাকে ন্যাংট করে আবার উলঙ্গ করে আবার চেকিং করতে হবে ধর্মীয় পোশাক রাখতেই হবে তা নাহলে অসুবিধা আছেন আপনি কেন রাখছেন না এই জন্যই যে জানতে দেব না তাই না জানতে দেব না আমি কি মাল ঠিক আছে জানতেই দেব না আমি কোন ধর্মের মানুষ কিন্তু যেদিন দরকার হবে সেদিন খুলে দেখে নেওয়া হবে আপনি কি দেখে নেওয়া হবে আপনি কোন ধর্মের মানুষ এটা যখন দেখেই নেওয়া হবে তবে এটাকে সামনে রাখতে অসুবিধা কি আছেন আসুন গন্ডগোল সৃষ্টি হয়ে গেলাম চাই না আমি খোদা না খাস্তাম সারা দুনিয়ার মানুষ এক হোক নেক হোক সাম্প্রদায়িকতার বিদায় নিক নিজের ধর্মকে ভালোবা এটা কোনোদিন সাম্প্রদায়িক নয় নিজের ধর্মকে ভালো সাম্প্রদায়িক জি না নিজের ধর্মকে ভালো সাম্প্রদায়িক নয় সকলেই তো বলে আমারটা ভালো হাওয়াই চপ্পল সেও বলে আমারটা ভালো বড়লিং সেও বলে আমারটা ভালো গিলিসারিন সেও বলে আমারটা ভালো এ বলে আমারটা ভালো তবে নিজেরটা ভালো বলা সাম্প্রদায়িক নয় অপরকে সহ্য না করা এর নাম সাম্প্রদায়িক যাই হোক বন্ধু আমার দোস্ত আমার সকলেই মিলেমিশে বসবাস করুন আসুন যদি এখন সাম্প্রদায়িক ঘটনা যদি ঘটে যায় চাচাও আসছিলেন ভাতিজাও আসছিল চাতার মুখেতে দাড়ি ছিল মাথায় টুপি ছিল হিন্দু জওয়ানরা বলল ছেড়ে দাও একে দুধ থেকে শুট করে দাও একে বেশি নাড়ানাড়ি করো না ঘাটাঘাটি করো না দুধ থেকে একে গুলি করে দেয়া হলো বেশ এরপরে তারপরে তার পিঠরে ভাতিজা আসছিল ভাতিজাকে জিজ্ঞাসা করা হলাম ভাতিজার মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নেই সন্দেহ হচ্ছে হিন্দু জোয়ান যুবক ছেলেরা জিজ্ঞাসা করছে বল তোর নাম কি ভাতিজা তখন ঘাবড়ে গিয়েছেন ঘাবড়ে গিয়ে বলছে তখন খোদার কসম করে বলছে আমার নাম শীতল দাস ওই জন্য ওরাও বলছে ওই জন্যই খোদার কসম খাস ওদিকে শীতল দাস এদিকে কসম বলছে খোদার কসম করে বলছে শীতল দাস তখন বলছে প্যান্টটা খোল দেখে গোটাম এরপরে দেখে কাটাম এরপরে গলাটাকে কেটে দেয় বলুন একেও মরতে হলাম চাচাও মরলাম ভাতিজাও মরলাম চাচা মরেছেন বীর পুরুষের মতন ভাতিজা মরেছে কা পুরুষের মতো কিন্তু মরতে হয়েছেন চাচাকে মরা হয়েছে শহীদ হয়েছেন ভাতিজা মরেছে একেবারে বেইমান হয়েন চাচাকে তো কোনোদিন বেউজত করা হয় না সম্মান করা হয়নি কিন্তু ভাতিজাকে বেওজত করা হয়েছে অসম্মান করা হয়েছে যেদিন পরিচয় হবে সেদিন খুলে দেখে নেওয়া হবে কিন্তু আশ্চর্য হবেন না আসুন আসুন তবে নিপুলিম গোচ্ছেদ্য দস্যুষ কটিস্ব নিহনস্পতি বেদ পুরাণের কথা আল খিতান ও মিনাল ফেতরা এটাও তবে হাদিসের কথা সকলেই তবে এক হয়ে যান আসুন আমার আজানকে আপনি বলছেন ব্যান্ড করব আমি বলি আমার আজান ব্যান্ড পরে করবেন মৌলানাকে পবে অ্যারেস্ট করবেন আমার মাইক মালিককে পরে খুলবেন ও পুলিশ প্রশাসন আপনি চলে যান লোকটার নাম বিজয় উপাধ্যায় কলকাতায় বাড়ি সমাজবাদীর পার্টির নেতা কপালে তার তিলক আছেন আজানের জন্য তিনি মামলা করলেন বললেন হিন্দুর মন্দিরে পূজা হবে মসজিদেও আজান হবে কেউ রুখতে পারবে না আমি আদালতের চ্যালেঞ্জ করলাম আদালতে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন চল্লিশ দিন জেল খাটলেন চল্লিশ দিন জেল খেটে আবার বেরিয়ে এসে আমার আদালতের সামনেও একই কথা বলে বলেছিলেন বলেছিলেন আমি আবার এই জেলখানায় ঢুকতে রাজি আছি আজানের জন্য আমি নিজের জীবনখানায় দিতে রাজি আছি বলুন সোভান আল্লাহ বলুন না রে দেখবেন না রে দেখবেন প্রশাসন তুমি আটকাবে মুসলমানকে মুসলমানকে আটকাবে পরে যাও তোমার বাবা বিজয় উপাধ্যায়কে আটকাও ওকে গিয়ে আটকাও ওকে যদি না আটকাও তবে আমি বলবো আমার সার ছাড়া থাকবে তোমার গায়েকে আটকাও গাবিন হয়ে গেলে আমি দায়ী নয় কথা বুঝতে পারছেন আসুন মিস ক্রিস্টিনা লেনসন মেয়েটার নাম আমেরিকার বিশ্ববিদ্যালয় বার্ডলে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন মিস ক্রিস্টিনা লিনসন ইনি কিন্তু মুসলমান নয় এহুদি বৈজ্ঞানিক সুর ধ্বনি তাল নিয়ে তিনি পড়াশোনা করেছেন বইটার নাম হল the arts of authority of Quran এই বইটার ভিতরে লিখেছেন কি আশ্চর্য কথা তিনি একজন এহুদি হয়ে বলছেন তিনি একজন একজন নারী হয়ে বলছেন একজন সুর বিশেষজ্ঞা হয়ে বলছেন কি আশ্চর্য কথা পাঠিয়েছিলাম দেখতে সুন্দর যাও তোমার কণ্ঠ সুন্দর তোমার রূপের দ্বারাই মুসলমানদের যুবকদের ইমান নষ্ট করো তোমার গলা সুন্দর এই গলা দিয়ে মুসলমানদের ইমান নষ্ট করো ওই মিস ক্রিস্টিনাকে আমরা কোনোদিন কিছুই বলি নাই খারাপ বলি নাই আমরা আমাদের জোয়ান যুবকদেরকে সতর্ক করেছি কিন্তু হলোটা কি হলো ফল উল্টো উল্টো ফল বেরিয়েছে চলে আসলাম উল্টো ফল বেরিয়ে চলে এসেছে ওখান থেকে বেরিয়ে চলে এলাম মিস ক্রিস্টিনা লেনসন বলতে আরম্ভ করলো the arts of authority of Quran তিনি বই লিখে বললেন আজানের আওয়াজ যত জোরেই বলা হোক না কেন যত জোরেই উচ্চারণ করা হোক না কেন কোরআনের আওয়াজ যত জোরেই বলা হোক না কেন এর দ্বারাই শব্দ দূষণ হয় না বলুন শব্দ দূষণের দোহাই দিয়ে এই আজানের কণ্ঠকে টিপবেন বৈজ্ঞানিকরা বলছেন এর দ্বারাই শব্দ দূষণ হয় না বলুন সোহান আল্লাহ তিনি বলে দিয়ে চলে গিয়েছেন গে তাকে আটকান তিনি বলছেন কি আমার তোর আমার সুর সব থেকে উচ্চত মানে সুরটার নাম হল টরিশোর এই টরি সুরটাকে নিয়ে আমি আজান কোরআনের ছন্দগুলোকে মেলালাম মিলিয়ে দেখলাম যে আজান এবং কোরআনের আওয়াজকে তরি সুদ থেকেও অনেক উন্নত মানের ছন্দে সাজানো হয়েছে বলুন সোহান আল্লাহ এরাম সুরের ওপরে বিশেষজ্ঞতা করে করে সুরকে উন্নত করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপরে নাজিল কিত কোরআন এবং তার পদ্ধতিতে আজান আজানটা কিন্তু কোরআন এবং হাদিসে প্রমাণিত হবার আগেতে স্বপ্নে দেখেছিলেন সাহাবারা তাদের স্বপ্ন যেটাকে দেখলে কাপড় ধুতে হয় সেই স্বপ্নের দ্বারায় আজান প্রমাণিত হয়েছে বৈজ্ঞানিক সর্বশেষজ্ঞ সেখানে আয়ামে স্যালেন্ডার বলে দিয়েছে যাও সেখানে গিয়ে আটকাও বেদ বলেছি পুরাণ বলেছি কিন্তু তা সত্ত্বেও তারা ইমান আনে না আনে না যে আনে না বাধা দেয় নানা রকম ওদা বাধা দিয়েছে আজানে বাধা দিয়েছে মেয়ে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে মেয়ে চলে এসেছে আইনজীবী দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে আইনজীবী চলে এসেছে আসুন এবারে কলমাখানা উল্লেখ করা আছে আমি মরবম কিংবা আমার কোন মুসলমান ভাই মরবেন ইমাম সাহেবকে ডাকা হবেন ইমাম সাহেব আসুন আমার বাপ আমার ভাই মরতে বসেছেন জাকান্দানি হইতে কষ্ট পাচ্ছেন আপনি আসুন একবার তিনি আসছেন কলমা পড়ছেন সুরিয়াসিন পড়ছেন হাদিসে এসেছে সুরিয়াসিন পড়লে তার জাকান্দানি মাফ হয়ে যায় সহজে তার যান কবজ হয়ে যায় একবার নহয় দুবার দুবার নহয় তিনবার তার কাছে পড়ো কলমা পড়ো জবরদস্তি করবে না ওখানেও জবরদস্তি করবে না সে তার ব্যথায় সে জ্বলছে সেখানে যদি বলা হয় কলমা পড়ো কলমা পড়ো সে তখন বলবে আমি মরি আমার জ্বালাই বাঁদর এসে দাঁত কেলায় যদি কলমাটাকে অস্বীকার করে দেয় বেইমান হয়ে মরবে তাকে কলমা পড়ার কথা বলা হবে না সামনে কলমা সে পড়বে জোরে জোরে তাই শুনে শুনে সে কলমা পড়বে এতটুকু বলা হয়েছে আসানির সঙ্গে তার যান কবল হয়ে যাবে এটা আমাদের হাদিসে লেখা আছে কিন্তু হিন্দু ভাই যখন মরতে বসেন তাকে তুলসী তলায় নামিয়ে দেওয়া হয় ঘরেতে নাম মরলে ভূত হয়ে যাবে এই হয়ে যাবে তা হয়ে যাবে মুসলমান ভূত হয় না মুসলমান জেন হয় না দেহ হয় না পরি হয় না মুসলমান মরে যাবার পরে এতে কোথায় যায় জান্নাতে যায় বলুন সুবহান আল্লাহ সে আসে না তার রু আসে না যাই হোক এ ভূত হয়ে যাবার ভয়েতে তুলসী তলায় নামিয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণ মশাই আসেন তুলসী তলায় বসে তার কানে কানে একটা মন্ত্র পড়েন মন্ত্রটার নাম আনকাহি মানে কানে বলতে হয় কেউ না শুনতে পায় মরণের সময় যেটা বলে কানে যেটা বলে জোরে বলতে অসুবিধাটা কোথায় হে ব্রাহ্মণ মশাই একটু বলুন ওই আনকাহি মন্ত্রটাকে আছে তবে শুনুন আমি বলে দিচ্ছি সেই মন্তরটা হচ্ছে লা ইলহা পাপম ইল্লা ইলহা পাদম জন্ম বৈকুণ্ঠ বারপম জপিনা মোহাম্মদম লাইলাহা পড়লে সব গুনামাফ হয়ে যায় ইল্লাহ পড়লে চিরস্থায়ী স্বর্গে বসবাস করা যায় বলুন সুহান আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা বললাম সে জান্নাতে প্রবেশ করবেন এটা যদি আমি হাদিসের দ্বারাই বলি তবে তো জোর বলা হবে ওদিকে ওরা বলছে ইল্লা ইলহা পাদম পাপম ইল্লাল্লাহ বললে চিরস্থায়ী স্বর্গে বসবাস করা যায় বলুন আমার রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল ইসলাম ইয়াহদিমু মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন সব গুণা পূর্বের মাফ হয়ে যায় এটা যদি আমি হাদিসের দ্বারাই বলি তবে তো অপরের ঘাড়েতে জোর করে চাপিয়ে দেওয়া হয় এবারে শুনুন লা ইলাহা হরতি পাপম লা ইলাহা বললে সব গুণা মাফ হয়ে যায় হরতি মানে মাপ পাপ মান পাপ মানে পাপ সব গোনা মাফ হয়ে যায় তবে এটা আরবি ওটা সংস্কৃত এটা আমাদের তত্ত্বটা অমুসলমানদের তথ্য তবে কানে কানে কেন বলা হবে প্রকাশ্যে কেন বলা হবে না মরণের সময় কেন বলা হবে জীবন্ত থাকা অবস্থায় কেন বলা হবে না জবাব চাই বাধা দেয়া হয়েছেন কানে কানে বলে গোপনে বলে নানা রকম বাধা দিয়েছে কোরআন শরীফ বলেছেন কোরআন শরীফ যেখানে বলেছিল আয়াত পড়েছিলাম আল্লা آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم যাদেরকে আমি অন্যান্য কেতাব দিলাম তারা সন্তান চেনার মতন চিনতে পেরে যায় চিনতে পারলেই হবে না ও ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা আল হক وهم يعلمون ওদের মধ্যে এক ধরনের মানুষ সকলে নয় ওদের মধ্যে এক ধরনের মানুষ বেরিয়ে চলে আসবেন তারা এসে কোরআনকে তারা পুরাণকে তারা হাদিসকে তারা বেদকে আল্লাহ এবং রসুলকে জানতে দেবে না না জানানোর জন্য নানা রকম বাধা দেবেন তাই আমি ওই কোরআনে বলেছে লায়াক তুমুন আলা হক হক কথাকে ওরা গোপন করবে অহমিয়া আলামুন জেনে বুঝেই জেনে বুঝেই কেমন করে বাধা দিয়েছে সেটাই আপনাদের কাছে ঘোষণা করবো শুনুন বলবো না বলবো না ব্রেক নাম্বার ওয়ান স্মরণ তবে এক নম্বর ব্রেক আরবি ভাষায় কোরআন লেখা হয়েছেন জিজ্ঞাসা করো কোরআন আরবি ভাষায় তুমি কেন কোরআন অবতীর্ণ হলেন কোরআন অবতীর্ণ কোরআন নিজেই বলছেন আমি আল্লাহ তালাম কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করলাম যাতে করে তুমি বুঝতে পেরে যাও তোমাকে বোঝানোর জন্য কোন তরজামার আর অনুবাদকের প্রয়োজন যেন না হয় আরবি তোমার মাতৃভাষা নিজের তোমাদের মাতৃভাষায় কোরআন বুঝতে পেরে যাবে এই জন্য তোমার মাতৃভাষায় কোরআনকে আমি অবতীর্ণ করেছি বোঝার সুবিধার্থে আমি এবারে জিজ্ঞাসা করব বেদ পুরাণকে তবে কেনই বা সংস্কৃত ভাষায় লেখা হলো সংস্কৃত ভাষায় যখন কোন রাজ্যের মানুষ কথা বলে না কোন রাষ্ট্রের কথা বলে না বরং এটা তো মার্ডার ল্যাঙ্গুয়েজ মৃত ভাষা এই মৃত ভাষায় কেন লেখা হলো তার মানে আল্লাহ আছে রসুল আছে এটাকে একটা বাধা দিতে হবে সকলেই বুঝতে পেরে যাবে কারোর মাতৃভাষায় লেখা হবে না অন্য একটা একটা মৃত ভাষায় লিখে দেয়া হোক এক নম্বর হলো ভাষার বেরেক দিয়ে তাকে বুঝতে দেয়া হলো না বেরেক নাম্বার টু দ্বিতীয় বাধা দিল না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে শুদ্র ছেলে ব্রাহ্মণ হতে পারবে না ক্ষত্রের ছেলে ব্রাহ্মণ হতে পারবে না বৈষ্ণবের ছেলে ব্রাহ্মণ হতে পারবে না চারে চতুর্ভেদ মানুষের মধ্যে করল ভেদাভেদ রিক্সাম যজু অথর্বম মানুষের মধ্যে ভেদাভেদ করলো ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্র বৈষ্ণব ব্রাহ্মণ কেবলমাত্র পড়বেন অব্রাহ্মণ পড়ার কোনো অনুমোদন নাই পরিষ্কার ভাষায় মনু সংহিতা মনু স্মৃতিতে পরিষ্কার ভাষায় লিখে দেয়া হয়েছে শ্রবণং অধ্যয়নং অর্থং প্রতি সতীষ্ক সতীষ্কম অব্রাহ্মণকে পড়তে দেয়া হবে না শূদ্রকে পড়তে দেয়া হবে না বৈষ্ণবকে পড়তে দেয়া হবে না কিন্তু কোরআন কোনদিন একথা বলে নাই কোরআন বলছেন কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ হল একটা বাক্য অবতীর্ণ হচ্ছে প্রথম শব্দটাই শুনুন কোরআন বলছে এ কর باسم ربك الذي خلق পড়ো তোমার কবুর নামে যে সৃষ্টি করেছে তুমি হিন্দু হও মুসলমান হও সকলকেই তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে তুমি পড়ো তোমার কবর নামে কোনো পড়তে অসুবিধা নাই সকলেই পড়ন কোনো অসুবিধা নেই আমি আল্লাহ তাহলে তোমাকে সৃষ্টি করেছি তুমি পড়ো তুমি আমার বান্দা তুমি পড়ো এর ভিতরে যেহেতু কোনো গাড়া কল নেই কোনো গন্ডগোল নেই কোনো ছল চতুরি নেই কোনো উনিশ বিশ করা হয়নি পাঁচ সাত করা হয়নি এই জন্য কোরআন বলেছে সকলেই আসো পড়ল কিন্তু বেদ পুরাণের ভিতরে গাড়াকোল করা আছে আল্লাহ এবং মোহাম্মদকে লুকিয়ে রেখে আল্লাহ এবং মোহাম্মদকে জানতে দেওয়া হবে না আর নিজেরাও মানব না এই জন্যই ওইখানে বাধার প্রয়োজন আছে এমন একটা ভাষায় লেখা হোক যেন না জানতে পারে আবার পরের ছেলে যদি জানতে পেরে যায় ওদেরকে পড়ার অনুমোদন নাই ব্রাহ্মণের ছেলে নিজের ছেলেকে বলবো বাবা শোন আল্লাহ এবং মোহাম্মদকে একটু এড়িয়ে যাবে তা না হলে আমাদের অস্তিত্ব টিকবে না আমাদের অস্তিত্ব রাখার জন্য আল্লাহ মোহাম্মদকে একটু এড়িয়ে যাবি নিজের ছেলেকে বলবো ও মানবে আর অপরের ছেলেকে বললে ও মানবে না এই জন্য ওকে পড়তেই দেব না বেশ একটা নিজের ছেলে পড়বে কিন্তু আমি জিজ্ঞাসা আর একটা করছি ব্রাহ্মণ কন্যা সে কি ব্রাহ্মণ হতে পারে না ওরা বলছেন ব্রাহ্মণ কন্যা শুদ্রাণী হবে কোনদিন ব্রাহ্মণী হতে পারবে না কেন ভাষার ব্রেক দেবার পরে সন্তানের ব্রেক দিল পুত্র সন্তানের ব্রেক দিল এবারে কন্যা সন্তানের ব্রেক দিচ্ছেন নিজের কন্যাকেও ও ব্রাহ্মণ পড়ার অনুমোদন দেয় নাই কেন কি ব্যাপার বলছে আসল ব্যাপার তোমরা মুলি সাহেব বুঝবে না আসল ব্যাপার হলো এই মায়েরা মাসে দশ দিন নাপাক থাকে এই জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ওদেরকে ছুঁচতে দেওয়া হবে না আমি বললাম তোমাদের মা বোন যেরকম নাপাক হয় আমাদের মা বোন সেই রকম নাপাক হয় আমরা তো মা বোনদেরকে এরকম বলি নাই আমরা বলেছি আমার মা বোন কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে সব করতে পারে তবে যে কটা দিন নাপাক হবে সেই কটা দিন নামাজ পড়বে না রোজা রাখবে না রোজার কাজা করবে নামাজ মাপ নামাজের আর কাজা করতে হবে না কোরআন শরীফ ছবে না কোরআন শরীফ পড়বে না তবে যদি কেউ মোয়াল্লিম হয় ভালো করে জানুন কেউ যদি মোদারিস হয় শিক্ষিকা হয় তবে সে পড়াতে পারবে কোরআন শরীফ না ছুঁয়ে একদম একখানা আয়াত পড়তে পারবে না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একদম পড়তে পারবে না কেটে কেটে পড়বে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এরকম কেটে কেটে পড়াতে পারবে আর বাকি দশ দিন যখন কেটে গেল গোসল হয়ে পাক হয়ে গেল এবার কোরআনকে হাতে লাগাবে চোখে লাগাবে মুখে লাগাবে বুকে লাগাবে সেও আল্লাহর বান্দিন যেমন পুরুষ যেমন আল্লাহর বান্দান সেও আল্লাহর বান্দি সেও কোরআন পড়বে কোরআন জানবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি যখন ইন্তেকাল করে চলে যাচ্ছেন বলে দিয়ে যাচ্ছেন তাল্লামু দিন মিনহাদিহিল হুমাইরা ইয়ানি আয়েশা এই লাল মহিলা আয়েশার কাছ থেকে তোমাদের বাকি ধর্মখানা শিখে নিও আমাদের মেয়ে ছেলে হাফেজা হয় আমাদের মেয়ে ছেলে কারিয়া হয় আমাদের মেয়ে ছেলে মৌলানা হয় আমাদের মেয়ে ছেলে মুক্তিয়া হয় এত বড় মুফতিয়া হয় মধ্যে যখন মতভেদ দেখা যায় তখন হজরতে আয়েশা রাদি আল্লাহ তালানা ফাইসলা করে দেন বলুন সোহান আল্লাহ আমাদের মেয়েরা সব হলো আমরা মেয়েদেরকে বাক্সবন্দি করলাম না আপনারা বাক্সবন্দি করলেন আবার আমাদের ওপরেই দোষ ঠুকে দিলেন মৌলানারা পর্দা দিয়ে বোরকা দিয়ে বাক্সবন্দি করে দিয়েছেন কে বাক্সবন্দি করেছে আমরা না অন্য জনেরা কারা বাক্সবন্দি করেছে আমরা বাক্সবন্দি করি নাই আমাদের মধ্যে মতভেদ হল কেউ যদি বিনা বীর্যপাতে সহবাস করে সহবাস করেছে কিন্তু বীর্যপাত হয়নি ছেড়ে দিয়েছে হতে পারে এরকম সহবাস করছিল কেউ হঠাৎ করে ডাকলো বেরিয়ে চলে এলো তো কি হলো বীর্যপাত হলো নি গোসল করতে হবে কিনা গোসল করতে হবে এটা হলো ফতোয়া কিন্তু সাহাবাদের মধ্যে মতভেদ হলো বা কিছু সাহাবা বললাম গোসল করতে হবে না কারণ বীর্যপাত হয়নি কিছু সাহাবা বললাম গোসল করতে হবে কারণ সে সহবাস করেছে মতভেদ হলো আয়েশা রাজি আল্লাহ তালা আনহার কাছে যা হলো আয়েশা রাজি আল্লাহ তালা আনহা পর্দার ভেতর থেকেই বললেন গোসল করতে হবে রসুল্লাহর জীবনে এরকম ঘটেছে তিনি গোসল করেছেন এই ফতুয়াকে সমস্ত সাহাবারা নির্বিশেষে মতবত নির্বিশেষে বিনা ঐক্য বাচ্চে তারা মেনে নিলেন বিনা উচ্চ বাচ্চে ঐক্য মত করে তারা মেনে নিলেন বলুন সুহান আল্লাহ আপনাদের মেয়ে ছেলেরা ব্রাহ্মণ হতে পারে না কেন কি ব্যাপার ওই নাপাক আসল নাপাক নয় আসল অন্য ব্যাপার বলছে কি জানেন বলছে দশ দিন না পাক ঠিকই বলেছ কুড়ি দিন পাক ঠিকই বলেছ কিন্তু কার কখন চলে জানবো কি করে এই জন্য পুরো মাসই বাদ দিলাম এইরকম বলে দিল আরে যার চলে সে তো জানে সে পড়বে তাকে বলে দেওয়া হবে তুমি তো তাকে খুলে দেবে না তারা তো কোরআন সেই পড়বে তাদেরকে বলে দেওয়া হবে তুমি পাক এই সময় তুমি না পাক এই সময় তোমার ওপরে আমার দাদাগিরি করার কি দরকার আসল ব্যাপার অন্য আছে আসল কথা বলতে চাইছে না সেটা হলো কি মা বোনেদের পেট খুব পাতলা মুখ খুব পাতলা ওখানে কোনো কথা টেকে না এটাই হলো আসল কথা এটা মা বোনেদের জন্য কোনো দোষ নয় বরং গুণ মা বোনেদের এটা কোনো দোষ নয় বরং গুণ একই বস্তু পুরুষের জন্য দোষ মা বোনের জন্য গুণ হতে পারে যেমন যেমন যদি কোন পুরুষের যদি মুখে দাড়ি না আসে এটা দোষ যদি আবার এই এই দাড়ি না আসাটা যদি মাদের হয় এটা তার গুণ একই বস্তু একের জন্য দোষ হয় আর একের জন্য গুণ হয় পুরুষের জন্য এরকম পেট পাতলা হওয়া মুখ পাতলা হওয়া এটা দোষণীয় মহিলাদের জন্য একেবারে গুরুগম্ভীর হওয়া এটা তার দোষণীয় মহিলাদের জন্য কি হবে তাদের মুখ পাতলা হবে তাদের কাছে যা আসবে সব বলে দেবে এটাই হলো পুরুষের কি বলে পুরুষের দোষ এটাই হলো নারীদের জন্য গুণ ব্রাহ্মণ্য মস্তিষ্ক তারা বুঝলাম আমাদের বেদ পুরাণে আল্লাহ আছেন মোহাম্মদ আছেন যদি বুঝতে পেরে যায় উর্মিলা শর্মিলা উর্মিলা শর্মিলা আর ব্রাহ্মণ প্রায় টিকবে না ব্রাহ্মণ পাড়া থেকে বেরিয়ে গিয়ে মুসলমান পাড়ায় গিয়ে বলবে ও জামিলা ও হালিমা শন তোদের আল্লাহ এবং মোহাম্মদ আমাদের বেদ পুরাণে আছেন এটা বলে দেবে ফেচকে দেবে তাই এটাকে না বাস্ট হয় এখানে একটা ব্রেক মারা দরকার ব্রেক মারল ওরা বললো তোরা না পাক আসলে না পাক নয় ওরা কুড়ি দিন পাক থাকে কুড়ি দিন পড়বে আসল ব্যাপার অন্য আছে বলে দেবে কটা বেরেক হল ভাষার বেরেক দ্বিতীয় নম্বর সন্তানের বেরেক পর সন্তান তৃতীয় নম্বর নিজ কন্যার বেরেক চতুর্থ নম্বর বেরেক কেউ যদি অপরজন পড়ে তবে তার জীবখানা কেটে দিতে হবে ইসলাম বলল একখানা অক্ষর যদি কেউ উচ্চারণ করে দশটা নাকি হবেন লেকুল্লে হার হারফিন আশারো হাসান প্রত্যেকটা অক্ষরের জন্য দশটা করে নাকি পরিষ্কার মশাই বলে দেওয়া হল কিন্তু ওরা বলছে কিছু নন ওরা বলছে না নাম জীবটাকে তার কেটে দেয়া হবে জীব কাটলে আর বলতে পারবে না কিংবা সে মরে যাবেন ব্রেক নাম্বার ফাইভ কেউ যদি শোনেন তার কানেতে গরম সিসা গলিয়ে দিতে হবেন কিংবা গরম সর্ষে তেল তার কানে ঢেলে দিতে হবে এইভাবে দিলে সে আর বাঁচে না কিংবা বাঁচলেও সে পাগল হয়ে যায় আর ভালো থাকে না ইসলাম বললাম সামিউল কোরআন কোরআন শ্রবণকারী ওই রকমই যেমন যে পড়ছে পাঠকের মতো তার মানে শ্রবণকারী পাঠকের মতো যে পড়ছে তার যেমন সব হচ্ছেন যে শুনছে তার ওই রকম সব হচ্ছেন সুভান আল্লাহ আর এরা বলছে কি শুনতে দেব না বুঝতে দেব না উচ্চারণ করতে দেব না break number six half dozen পুরো হচ্ছে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই আমার আল্লাহকে আমি কোন রকম বাদ্যযন্ত্র শোনাই না আমি হারমোনিয়াম শোনাই না আমি কোন রকম কিছুই আমি তাকে কোন রকম তবলা শোনাই না যন্ত্র জানাই না কিন্তু আপনি যখন ভগবানের সামনে দাঁড়ান বন্ধু কমসে কম কেন একটা ঘন্টাও বাজান কি ব্যাপার আসল ব্যাপার হলো এই আল্লাহ মোহাম্মদ কোনখানে কোনখানে আছে কিভাবে বেরিয়ে যাবে তখন তো বুঝতে পারবো না এই জন্যই এইটাকে ব্রেক মারার জন্য একটা ঘন্টা টুং টুং টুং টুং করে জানাও ঘন্টার আওয়াজে আল্লাহ এবং মোহাম্মদকে চাপা দিয়ে দাও কেমন করে সম্বলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবহম কেউ বুঝবে না জোরে জোরে বলে দাও টুং টুং টুং টুং টুং টুং চালাও পরে জোরে দরকার আছে বলবে দ্বাদশাং শুক্লপক্ষ মাধবে মাসি মাধবম কেউ বুঝবে না জোরে জোরে বলে দাও টুং টুং টুং টুং টুং টুং করে জারি রাখো কারণ ওটা জোরে একবার বাজাতে হবে যখন আল্লাহ এবং মোহাম্মদ আসবেন হতার হতারমিন্দ মহারাষ্ট্র ইন্দম কেউ বুঝবে না জোরে জোরে বলক টুং টুং টুং টুং করে চালাও যে এসে যাবে অল্লাহর রসুল মোহাম্মদ অল্লাহ তখন গালের ভিতরে অং হং গং করে ঢুকিয়ে দাও জোরে জোরে ঘন্টা বাজিয়ে দাও